বাকি আজ কোন কথা কয় শুনে যেতে রে পাখি আজ কোন কথা কয় শুনে যেতে রে বলে সে বলম তয়ার বলে সে বলম তয়ার আসবে না রে ভাঙানি রে বলে সে বলম তো ওই এলো ফিরে হৃদয় তোরে তো শূন্য দিয়া তোরে তো শূন্য দিয়া শূন্য কানে আর ছেলে পাখি আজ কোন কথা কয় শুনতে কি রে পাখিকে আজ মুখ ফুটে কথা বলতেই হলো কেন জানেন সেদিন চাঁপা পাখিকে খুব দ্রুত কড়া কথা শুনে দিয়েছে বলেছে পৌষ শেষ হলো মার পেরিয়ে গেল এখনো তুমি যদি মনের কথা মনেই রাখো তবে যে বনে তুমি থাকবে সেখানে আর আমি ফুটবো না বলেছে বলেছে তুমি পাগল পথে যদি ফাগুন যাবে আগুন ফাগুন ফিরে আমি আর কোন কথা কয় শুনতে ফিরে আমি আর কোন কথা কয় শুনতে ফিরে কেতনে সিন্ধু মালা মোরনে সুন্দর গালা কেতনে সিন্ধু মালা বাজা তোর আধার কিনা বাজালো আধার বিনা বাজালো আধার বিনা এই তো বাজে আলোর ঘিরে তবে আজ তোর কথা কয় শুনছি ঘিরে ধরা নয় রে মিশে এ ধরা নয় রে পাখি এখানে কত সত্য না যে

চাপার অভিমান আর কেমন করে থাকে চাপার কথা বললে সে বলেছি আর মেয়ে এবারে ফুটবো না যদি পাখি দেয় তার কণ্ঠ ভরা গান আমি দেবো আমার অন্তরের সুবাস তখন কি পাখি আর কিছু বলেছিল বোঝায় না